রূপকথা পূর্বসূরীদের রক্তে অর্জিত ভূখণ্ডগুলো আজকে কাফেরদের করতলে তারা একের পর এক আমাদের ভূখণ্ডগুলোতে আক্রমণ চালাচ্ছে তাদের বর্বরচিত নিষ্পেষণ ও গ্রাসী আঘাতে রক্তের স্রোত প্রবাহিত হচ্ছে ফিলিস্তিন Iraq Afghanistan Pakistan Philippines Lebanon Tajikistan Burma Kashmir Assam Uganda Somalia Chechnya Bosnia Kosovo ও হার্জেগোভিন্স সহ বিশ্বের সকল ভূখণ্ডে যেখানে মুসলিম উম্মার বাস সেখানে তাদের অত্যাচারে তাণ্ডব লীলা তারা মসজিদগুলো তারা মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস করছে সেখানে মদের বার ও শরাবখানায় পরিণত করেছে শত শত আলেমুল আমাদেরকে হত্যা করেছে মুসলিম উম্মার রক্ত আজ পানির স্রোতের মতো প্রবাহিত হচ্ছে আল্লাহর শপথ ওয়াল্লাহি এমন পরিস্থিতি কখনো ছিল না রাসুল সাল্লাহ ইসলামের যুগে এক মুসলিম রমণী ইহুদিদের এলাকায় বাজার করতে গেলে এক ইহুদি তার মাথার আবরণ উন্মুক্ত করে ফেলে এই উদ্দেশ্য দেখে এক মুসলিম সে এহুদিকে হত্যা করে অতপর এহুদিরা একত্রিত হয়ে সে মুসলিমকে হত্যা করে দেয় এই সংবাদ যখন রাসুল সাল্লাহু আলাইসলামের কান পর্যন্ত পৌঁছায় তখন তিনি কোনো রকমের কালক্ষেপণ ব্যতীত এহুদিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রেরণ করে দেন কিন্তু আজকে তো একজন নয় বরং হাজারো মুসলিম রমণী ইহুদি খ্রিস্টান কুসেরাদের বাহিনী ও গুরু পূজারী হিন্দুদের হাতে দর্শিত হচ্ছে তাদের লাশ বয়ে যাচ্ছে নদীতে তাদের জেল কারখানায় তাদেরকে জেল কারখানায় বন্দি করে প্রতিনিয়ত দর্শন করে চলছে এর ফলে তাদের গর্বে বড় হতে চলছে কুসেরাদের সন্তান তাদের আহ্বানে আজ কেউ সাড়া দিয়ে আসে না ইরাক আসে না ইরাকের অবরোধের ফলে দশ লাখ শিশু না খেয়ে মারা গেছে এ ধরনের হাজারো ঘটনা প্রতিনিয়ত গড়ে চলছে কিন্তু আমরা কি করছি রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেন তোমাদের কেউ পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার বাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে আল্লাহ সুবাহ তারা এরশাদ করেন ইন্নামাল মিনুনা ইখওয়া فأصلحوا بين أخوات أخويكم واتقوا الله لعلكم ترحمون নিশ্চয়ই মুমিনেরা পরস্পর বাই বাই আজ কোথায় ইমানি ভ্রাতৃত্ববোধ যে ভ্রাতৃত্ববোধ আনসার ও মুজাহিদ মুজাহিদদেরকে পরস্পর পরস্পর ভাই বানিয়ে দিয়েছিল অথচ তাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক তো দূরের কথা তারা একজন আরেকজনকে কখনো দেখেওনি ইমান আর রক্তের সম্পর্কের প্রশ্নে রক্তের সম্পর্কের কোনো মূল্য নেই বদরের যুদ্ধের দিন মুসাইব ইবনে উমায়ের আদি আল্লাহ তালা আনহু আফন বাই উমায় ওবায়দ ইবনে উমার উমায়ের আদি আল্লাহ তাল বদরের যুদ্ধের দিন মুসাইব ইবনে উমায়ের আদি আল্লাহ তালা আনহু আফন বাই উবায়দ ইবনে উমায়েরকে হত্যা করেছিলেন আল্লাহর জন্য ত্যাগের এমন দৃষ্টান্ত স্থাপন করতে হয়েছিলেন বিদায় আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে খিলাফত দান করেছিলেন আজ আমরা জাতীয়তাবাদের বেড়াজালে আবদ্ধ অথচ ইসলামে জাতীয়তাবাদের কোনো ঠাঁই নেই কেউ জাতীয়তাবাদকে আঁকড়ে ধরলে নিশ্চিতভাবে সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে কেননা সে তখন এটাই দাবি করবে যে মোহাম্মদ সাল্লা ইসলাম তা আরবদের নবী অথচ আল্লাহ তালা তাকে পুরো বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন আজ ফিলিস্তিন ইরাক আফগানিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে কাফেরা হত্যা করছে আর আমরা এই ভেবে বসে আছি যে তারা তো ফিলিস্তিনি তারা তো ইরাকি তারা তো আফগানি আচ্ছা আমাদের মাঝে এই দেশের সীমারেখাসমূহকে এঁকে দিল এগুলো তো এই এই কিছুদিন পূর্বে কাফেরা এঁকে দিয়েছিল কোরআনসুন্নার সুন্নার সামনে এগুলোর মূল্য কতখানি অল্লাহি কোরআন সুন্নার সামনে এদের কোনো গুরুত্বই নেই কাফেরা চায় মুসলিমদের মাঝে যেন কোনো ঐক্যই না থাকে তারা চায় যেন সংকীর্ণ জাতীয়তাবাদের চিন্তায় আবদ্ধ আমরা আবদ্ধ হয়ে পড়ি আর এই সুযোগ নিয়ে তারা আমাদেরকে শাসন করতে পারে কাফরা আমাদের থেকে আমাদের প্রথম কেবলা বায়তুল মাকদিস ছিনিয়ে নিয়েছে যেখানে থেকে রাসুল সাল্লাহ আসলাম মেরাজে গমন করেছিলেন তারা কোরআন পুড়িয়েছে এবং আমাদের রাসুল সাল্লাহ আসলামকে কটাক্ষ করে ফিল্ম ও কার্টুন তৈরি করেছে এহুদি খ্রিস্টানেরা জাজিরাতুল আরবে অবস্থান করে দিক থেকে হারাম আইন শরীফের উপর লুলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে তারা মুসলিমদের সম্পদ লুট করে নিচ্ছে আর একদিকে মুসলিম উম্মা আর এদিকে মুসলিম উম্মার সংকটের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছে আর আমাদের বিরুদ্ধে তাদের এই সংগ্রাম চলতে থাকবে যেমনটি আল্লাহ তালা কালামে ফাঁকে এরশাদ করেন ওলাং তার দোয়া আঙ্কাল ইয়াহুদ ওয়ালান নাসরা হাত্তা তাত্তাবিয়াম তাহুন ইহুদি ও খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন অপরদিকে মুসলিম ভূখণ্ডসমূহে চলছে চালু রয়েছে গণতন্ত্রে রাজতন্ত্রে ন্যায়কুদাদ্রোহী জীবন ব্যবস্থা সমূহ অথচ মুসলিম উম্মার একটা অংশ এই গণতান্ত্রিক ব্যবস্থাকে ইসলামী সুরা মনে করছে যেখানে গণতন্ত্রের পরিবর্তে যেখানে গণতন্ত্রে আল্লাহর পরিবর্তে জনগণই হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী এখানে আইন বিধান প্রণয়নের ক্ষমতা হচ্ছে জনগণের জনগণ চাইলে যে কোনো জিনিসকে হালাল করতে পারবে যদিও আল্লাহ সেটাকে হারাম করে থাকেন এর মাধ্যমে এইসব মুসলিম দেশের শাসক সমূহ হারামকে হালাল করে চলছে হারাম হালালকে হারাম করে চলছে তাদের তারা আল্লাহর তারা আল্লাহর বান্দাদেরকে তাদের দিন থেকে বিরত রাখছে তারা এবং তাদের সেনাবাহিনী কাফেরদের সাথে যোগ দিয়ে ইসলাম ও মুসলিমদের ক্ষতি সাধনে ব্যস্ত বরং এর ক্ষেত্রে তারা কাফেরদের চেয়েও আরও বেশি অগ্রগামী যেমনটি আল্লাহ তালা কালামে ফাঁকে এরশাদ করেন ফাতার আল্লাদিন আফি কুলুবিহিম মারাদুম ও নাফিহিম বস্তুত যাদের অন্তরে রোগ রয়েছে তাদেরকে আপনি দেখতে পাবেন দৌড়ে গিয়ে তাদের মধ্যে প্রবেশ করে অর্থাৎ কাফেরদের মধ্যে এসব মুসলিম দেশের শাসকসমূহ কাফেরদের স্বার্থ রক্ষায় খুবই আমানতদার তারা তাদের বন্ধুত্বে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করে না তারা ওই সমস্ত মুমিন মুমিনদের যারা মুমিনদের যারা আল্লাহ দিনকে তারা ওই সমস্ত মুমিনদেরকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের নির্মূল করার জন্য কাফেরদের সাথে জোটবদ্ধ হয়েছে আল্লাহ তালা বলেন লা তাত্তাকিদুল لا يتخذ المؤمنين الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاته ويحذركم الله نفسه وإلى الله المصير আর মুমিনগণ যেন মুমিনগণ যেন অন্য মুমিনকে মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে যে এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো তবে তাদের সাথে সাবধানতার সাথে থাক তবে তবে আশঙ্কা করো তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে আল্লাহ তালা তার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন এবং সবাইকে তার কাছে ফিরে যেতে হবে অথবা আল্লাহ তালা এরশাদ করেন তোমাদের মধ্যে থেকে যে তাদেরকে বন্ধু বন্ধু বানাবে সে তাদের অন্তর্ভুক্ত কাফেদের সাথে তাদের বন্ধুত্ব এতটাই গভীর যে তারা যদি জানতে পারে আপনি আরাকান কিংবা পাকিস্তান অথবা অন্য কোথাও মুসলিম মুসলমানদের সাহায্য সাহায্যে যাওয়ার জন্য প্রস্তুত প্রস্তুতি নিচ্ছেন তাহলে তারা আপনাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করবে অথবা আমেরিকার হাতে তুলে দিয়ে তাদের বিশ্বাসগত বিশ্বাস বিশ্বস্ততা অর্জনের চেষ্টা করবে অথচ এই মুসলিম এই মুসলিম মুসলিমদের সাহায্য করা ছিল মুসলিমদের উপর ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ রাহে লড়াই করছো না সেসব দুর্বল নারী সেসব দুর্বল পুরুষ নারী ও শিশুদের পক্ষে যারা বলে হ্যাঁ আমাদের রব আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করো যেখানকার অধিবাসীরা অত্যাচারী আর তোমরা আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য কোনো সাহায্যকারী ও অভিভাবক পাঠিয়ে দাও আর এভাবে মুসলিম উম্মাকে তাদের ফরজ আদায় করা থেকে বিরত থেকে বাধা দিচ্ছে আর এই অবস্থা এই অবস্থায় তারা যা উজোর পেশ করবে তা হচ্ছে ইয়াকুল ওনা নাকশা আং তুসিবানা আইরা আমরা তাদের পক্ষ থেকে কোনো মুসিবতের আশঙ্কা করছি তাদের এই ওজোর আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় কাজেই তা ইমানদারদের নিকটতা কাজেই ইমানদারদের নিকটতা গ্রহণযোগ্য হতে পারে না মতো অবস্থায় যারা এই মনে করে বসে আছে যে এই মুসলিম দেশের শাসকসমূহ মুসলিম মুসলিমদের সাহায্যে এগিয়ে আসবে তারা সত্যিকার অর্থে মুসলিমদেরকে জালেমের হাতে সফর্দ করছে এইসব শাসকদের যদি কেউ আল্লাহ তালার বিধানের প্রতি আহ্বান করে তাহলে তারা আগে খুবই অগ্নিশর্মা হয়ে ওঠে তাদের অবস্থা দৃষ্টি মনে হয় যেন তারা কোনো একটা বিধানকে শুধু এই কারণে নিষিদ্ধ করে যে তা আল্লাহ তালার বিধান তারা আল্লাহর বিধানসমূহকে রহিত করে মানব রচিত বিধানসমূহ প্রণয়ন করেছে আল্লাহ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 তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না আপনি তাদেরকে হয়তো মসজিদে নামাজ পড়তে দেখবেন আবার মন্দিরে গিয়েও দোয়া করতে দেখবেন এরপরেও কি তারা মুসলিম থাকতে পারে তারপরেও যদি আমরা দেখি যে তাদের অন্তরে কাদের ভালোবাসা বেশি রয়েছে তারা কুফুরি জীবন ব্যবস্থা হেফাজতের জন্য আল্লাহর বান্দাদের রক্ত প্রবাহিত করছে এবং যারা আল্লাহর প্রদত্ত শরীরের বাস্তবায়ন করার জন্য কাজ করছে তাদেরকে হত্যাও বন্দি করছে এত কিছুর পরেও কি তারা মুসলিম থাকতে পারে আল্লাহ তালা বলেন ফালা ফি হারাজাম মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা ফালা ওরব্বিকা আপনার রবের শপথ কখনো না তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যেকার বিবাদমান বিষয়ে আপনাকে বিচারক নিযুক্ত করবে অতঃপর আপনার মীমাংসাকে মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকমের সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে মেনে নিবে আর মুসলিম উম্মা মনে করে বসে আছে এই তাবুত ও মোরতাদ সমূহ হচ্ছে তাদের আমিরুল মেন সুতরাং তাদের অবাধ্যতা করা যাবে না কিন্তু তারা শাসকদের আনুগত্য করতে গিয়ে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে পড়েছে সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই এদের অবস্থা ওই এহুদিন আসারাদের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যাদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে ফাঁকে ঘোষণা করেছেন ইত্তাখাদু আহবারহম রহবানহম আরবাবা মিন দুনিল্লাহি ওয়াল মাসিহ ইবনে মারইয়াম وما أمروا إلا ليعبدوا الله وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون অর্থাৎ তারা তাদের পণ্ডিত ও সংসার বিজ্ঞানীদেরকে তাদের পালনকর্তা রূপে গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত এবং মরিয়ম পুত্রকেও অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবু একমাত্র মাহবুদের একমাত্র ইরেহা ইবাদত করার জন্য যিনি ছাড়া কোনো মাহবুদ নেই তার শরীর তারা তার শরীর সাব্যস্ত করে অথচ তিনি তা থেকে পবিত্র এসব এহুদিন আসারারা আল্লাহর বিধান জানা সত্ত্বেও আল্লাহর বিধানকে বাদ দিয়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের দেয়া হালাল হারামকে হারামের বিধানকে মেনে নিত আর এই কারণে আল্লাহ তালা তাদের ব্যাপারে উক্ত উপরোক্ত আয়াত নাজির করেছেন এসব শাসকেরা মুসলিম দেশ সমূহে মদ জুয়া সুদ জানার বৈধতা দিয়েছে আর মুসলিম যুবকেরা তাদের এই কুফুরি নাজামকে সংরক্ষণ করছে আর এই জন্য জীবন দিচ্ছে এবং যারা এই কুফুরি নাজামকে উৎখাত করে আল্লাহর প্রদত্ত সরিয়া প্রণয়ন করতে চাইছে তাদেরকে হত্যা করছে এবং জেলখানায় বন্দি করছে আর তারা মনে করছে এটাই আমিরের আনুগত্য এ চাইতে বড় জাহিরিয়াত জাহিরিয়াত আর কি হতে পারে লাতু আদ আলী মেখলুকিন ফিমাসি আদিল খালেক স্রষ্টার অবাধ্যতার মধ্যে সৃষ্টির কোনো আনুগত্য নেই সুতরাং এই সমস্ত শাসক আর তোমাদের জন্য বৈধ শাসক নয় কোরআন সুন্না ও সকল ফুকাহদের ইজমা মতে এদের অবাধ্যতা করাই হচ্ছে তোমাদের উপর ফরজ তাদেরকে অপসারণ করা একজন ন্যায় প্রয়ণ উম মুত্তাকি শাসক নিয়োগ করা মুসলিম উম্মার উপর ফরজ সুতরাং হে মুসলিম উম্মা গাফলত আর ভ্রান্তির বেড়াজাল থেকে বেরিয়ে আসো সেই ইসলামের সুমহান পথে যার মাঝে রয়েছে মানবতার মুক্তি এবং ফরাকালের অফন্ত সুখ এদিকে মুসলিম উম্মার একাংশ তো নিজেদের দিন নিয়ে সন্তুষ্ট হন তারা ইসলামকে শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চায় আল্লাহর শপথ ওল্লাহি রিসালাত উদ্দেশ্য এটা নয় এরকম হলে রাসুলকে তারা রাসুলকে রক্ত মোবারক জড়াতে হতো না পৃথিবীতে কুফুর ও শিরকের রাজত্ব কায়েম থাকবে আর ইমানদারগণ নিশ্চিন্তে বসে থাকবে এমনটি কল্পনাও করা যায় না আল্লাহ তালা বলেন আরসালা বিল হুদা হক তিনি সেই সত্তা যিনি তার রাসুলকে প্রথম নির্দেশ অর্থাৎ কোরআন এবং সঠিক জীবন ব্যবস্থা অর্থাৎ ইসলাম দিয়ে এ কারণে প্রেরণ করেছেন যেন তার সমস্ত দিনের উপর বিজয়ী হয় আল্লাহ তালা তার রাসুলকে এমন মহান মিশন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আর তা হলো এমন এক মহান আল্লাহ তালা রাসুলকে এক মহান মিশন দিয়ে আল্লাহ তালা তার রাসুলকে এক মহান মিশন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আর তা হলো কুফর ও শিরকের মূল উচ্ছেদ করে আল্লাহ তালার একত্রবাদ প্রতিষ্ঠা করা যেমনি আল্লাহ তালা ইসাদ করেন ওকাত ইলুহ মাহাত তালা তাকুন আফিদনা ওয়াকুন আদিন উকুল্লুহুল্লাহ আর তোমরা তাদের বিরুদ্ধে কিতাল করতে থাকো যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন দিন শুধুমাত্র আল্লাহ তালার জন্য হয়ে যায় পৃথিবীর এক ইঞ্চি জায়গা বাকি থাকতেও কোনো মুসলিম মুমিন নিজের ইসলামের ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে না কারণ আল্লাহ তালা এই উম্মদকে মহান এক মিশন দিয়ে প্রেরণ করেছেন তাহলে শুধু নামাজ রোজা পালন করে কিভাবে নিজেকে ইমানদারের কাতারে গণ্য করা যেতে পারে রাসুল সাল্লাহ ইসলামের দরবারে এক ব্যক্তি এসে ইসলামের বায়াত গ্রহণ করলো বায়াত এসে এক ব্যক্তি এসে ইসলামের বায়াত গ্রহণ করতে চাইল রাসুল সাল্লাহ ইসলাম নামাজ রোজা হজ জিহাদ সহ জিহাদ ও সৎকার ব্যাপারে তাকে বায়াত বায়াত করাতে উদ্যুত হলেন তখন সে জিহাদ ও সৎকার ব্যাপারে বায়াত করতে অস্বীকৃতি জ্ঞাপন করল ওয়ালাইকুম আসসালাম রাসুল সাল্লাহ আলহিসাল্লামের দরবারে এক ব্যক্তি ইসলামের বাহেন বায়াত গ্রহণ করতে এলো রাসুল সাল্লাহ ইসলাম নামাজ রোজা হজ হজ সহ জিহাদ ও সৎকার ব্যাপারে বায়াত করাইতে চাইলেন তখন সেই ব্যক্তি জিহাদ ও সৎকার ব্যাপারে বায়াত করতে অস্বীকৃতি গ্রহণ করলো এই বলে যে সে জিহাদ করতে পারবে না কারণ সে ভয় পায় আর সে সাদকা দিতে পারবে না এ কারণে যে তার কিছু উট বুকরি রয়েছে এখন সে যদি এগুলো দান করে তাহলে সে চলবে কীভাবে রসুল সাল্লাহ তখন তাকে বললেন সাদকাও দিবে না জিহাদও করবে না জান্নাতে প্রবেশ করবে কীভাবে লা সদাকাতা ওলা জিহাদা বা বিমাতা দুখুল জান্না সাদকাও দিবে না জিহাদও করবে না জান্নাতে প্রবেশ করবে কীভাবে এই হাদিসে ওই সমস্ত ব্যক্তিদের জন্য শিক্ষা রয়েছে যারা শুধু নামাজ রোজা পালন করাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট মনে করেন আজকে এই বিষয়টা খুবই দুঃখজনক যে ওই সমস্ত মুসলিম যুবক যাদের যাদেরকে আল্লাহ তালা অনেক যোগ্যতা দান করেছেন তারা এমন সব ওলামাদের কথা শুনছে অনাগত করেছে যারা জিহাদ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে তাই জিহাদের সাথে সম্পর্কহীন মুক্তি যদি অনেক কিতাবাদী প্রবন্ধ ও ভলিউমের লেখকও হয়ে থাকেন তবু তিনি বুঝেন না কারণ ইসলামের সারাংশ হলো আল্লাহ তালার প্রতি ভয় এবং ইসলামের মানে হলো ইসলাম মানে ব্যাপক বর্ণনার সমষ্টি নয় বরং ইলম হলো আল্লাহ তালা যা নাজিল করেছেন সেই অনুযায়ী আল্লাহর ইবাদত করা এবং তাকে ভয় করা আর তার দেয়া দায়িত্ব পালন করা এই কারণে আল্লাহ তালা বলেছেন তারা বুঝে না কারণ যদি তারা সত্যিই বুঝত তাহলে তারা এই দুনিয়ার চাইতে বহুগুণে উত্তম ও চিরস্থায়ী আখরাতি জীবনকে প্রাধান্য দিত এবং এর জন্য প্রতিযোগিতা করত কখনোই অপসে ভরা এই হীন জীবনকে প্রাধান্য দিত না আমাদের ইমাম আলী আল্লাহ তালা আনহু থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যেখানে তিনি বলেছেন মানুষ হকের উৎস নয় তুমি হককে তুমি জানো যখনই তুমি হকের অনুসারী মানুষদেরকে চিনতে পারবে আজ মানুষের মাঝে তখনই তুমি হকের অনুসারী মানুষদেরকে চিনতে পারবে আজ মানুষের মাঝে অন্ধ অনুসরণ ছড়িয়ে পড়েছে অনেক যুবকেই তাদের সকল শাসন তাদের কাজে শাসন ব্যবস্থার দাসদের অনুসরণ করে তাদের একটি মর্যাদার পোশাক পড়তে দেওয়া হয়েছে তাদের বড় বড় নাম দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে তারা শাসন ব্যবস্থার দাস আল্লাহ তাহারা এলেম থাকা সত্ত্বেও তাদের প্রদুষ্ট পথভ্রষ্ট করেছেন তারা সত্যকে উপলব্ধি করা সত্ত্বেও শুধু শাসকদের ভয়ে তা থেকে বিরত থাকে এ কারণে রাসুসাল ইসলাম বলেন সর্বোত্তম জিহাদ হলো জালিমের সামনে দাঁড়িয়ে হক কথা বলা মানুষ হয়তো বিস্মিত হবে মানুষ হয়তো বিস্মিত হবে বিস্তৃত হবে যে বিস্তৃত বিস্তৃত বিস্তৃত হবে যে মানুষ হয়তো বিস্তৃত হবে যে এটা কীভাবে সম্ভব সম্ভব যে অমুক আলেমের মতো অমুক আলেমের এত এলম থাকা সত্ত্বেও তিনি এমন ফতোয়া দিতে পারেন আমি বলি মানুষ ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয় আমরা যদি ইতিহাসের দিকে তাকাই ইসলামের গত কত কত গত কয়েক শতাব্দীর ইতিহাস দেখি তবে আমরা দেখব যে এরূপ ঘটনাগুলো বারবারই ঘটেছে আমিরুল মহাদিসিন আলী ইবনে মাদিনী রহিমাহুল্লাহ এবং শাইখুল মিনীন শাইখুল মিনিন ইয়াহিয়া ইবনে মাআন রাহিমাহুল্লাহ সহ সেই যুগের অনেক ওলামাই প্রহার দরপাগড় বন্দী ও মৃত্যুদণ্ড ইত্যাদির ভয়ে এই ভুল করেছিলেন আর অতি ক্ষুদ্র একটি দল ব্যতীত কেউই দৃঢ়তার সঙ্গে দাঁড়ায়নি যাদের মধ্যে ছিলেন আহলে সুন্না ওয়াল জামার ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল তার এ আলামুল মুআকিন গ্রন্থে রাসুল সাল্লাহ আলিয়া একটি হাদিস উল্লেখ করেন যার মধ্যে রাসুল ইসলাম বলেন একজন বিচারকের জন্য দুই ব্যক্তির মাঝে বিচার করা উচিত নয় যদি তিনি রাগান্বিত অবস্থায় থাকেন এখানে দেখা যাচ্ছে যে যদি বিচারক রাগান্বিত অবস্থায় থাকেন তাহলে বিচার করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে তাহলে তার ব্যাপারটা কীরূপ যে ভীত ভীত অবস্থায় রয়েছে কারণ মানব আত্মার উপর রাগের চাইতে ভয়ের প্রভাব বেশি যা ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন সুতরাং যে যে কেউ এটিকে শুধুমাত্র রাগের মাঝে সীমাবদ্ধ করে আর দুস আর দুশ্চিন্তাকর দুঃখ কষ্ট মনোযোগ বিচ্যুতকারী মনোযোগ বিচ্ছুতকারী ভীতি অসম্ভব ক্ষুধা বা তৃষ্ণা অথবা এমন কোনো কিছু যা কল্পকে বুঝ থেকে বিরত রাখে সেগুলোকে এর বহির্ভূত করে তবে তার প্রজ্ঞা ও বুঝ অতি সামান্য আমি বলি অনেকেরই অসাধারণ সক্ষমতা রয়েছে কিন্তু তারা এগুলোকে অলস ব্যক্তিদের অনুসরণের ফলে অকার্যকর করে রেখেছে যারা তাদের মহিলাদের সাথে ঘরে বসে নিজেদের প্রতি সন্তুষ্ট জ্ঞানবান ও বুঝওয়ালা ব্যক্তিরা যখন তাদের মানুষের মধ্যাকার তাদের মানুষদের মধ্যাকার কারো অন্ধ অনুসরণ শুরু করে তখন তারা অনেক বড় ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হতে পারে এর একটি উদাহরণ হলো হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহু এবং হজরত আমর ইবনুল আস রাজি আল্লাহ তালা আনহু আমর ইবনুল আস ছিলেন অন্যতম ব্যক্তি ব্যক্তি বিজ্ঞ ব্যক্তি এবং খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহু অসাধারণ প্রতিবাদর প্রতিবাদর যুদ্ধ প্রকৌশলী তারপরে তারা ইসলামে ইসলাম গ্রহণে দেরি করেছিলেন আর সেটা ছিল বিশ বছর অথচ ইসলামের আলো তাদের সামনেই ছিল রাসুল সাল্লাহ ইসলাম মুক্কায় তেরো বছর ছিলেন তাদের বিজ্ঞ বিজ্ঞ ও কৌশলী হওয়া তারা বিজ্ঞ ও কৌশলী হওয়া সত্ত্বেও ইসলামের আলো দেখতে পাননি সুতরাং এর কারণ কি হতে পারে কারণ হলো অন্ধ অনুসরণ তারা কুরাইশদের মধ্যে কিছু লোককে দেখতেন যাদেরকে তারা মহান মনে করতেন এবং তাদের অন্ধ অনুসরণ করতেন ফলে মুক্কা বিজয়ের অল্প কিছুদিন পূর্বে যখন তারা ইসলাম গ্রহণ করলেন তখন খালিদ বিন ওয়ালিদকে তার কিছু বন্ধু জিজ্ঞাসা করলেন তোমার মন কোথায় ছিল যে হে খালিদ যে তুমি এই আলো গত বিশ বছর দেখতে পাওনি ফলে তিনি যে জবাব দিয়েছিলেন তার সকল অন্ধ অনুসারীদের এক মুহূর্তের জন্য হলেও মনোযোগ সহকারে শোনা ও চিন্তা করা উচিত তিনি বললেন আমরা আমাদের সামনে কিছু ব্যক্তিকে দেখছিলাম দেখেছিলাম যাদের চিন্তা ভাবনা ভাবনাকে আমরা পাহাড় সম মনে করতাম ফলে যখন খালিদ বিন ওয়ালিদ রাতিল্লাহ তালা আহু নিজের মনকে স্বাধীন করলেন এবং আল্লাহ সুবান তালাকে তাকে অনেক কল্যাণ দান করলেন এবং তার সক্ষমতার দ্বারা অনেক কল্যাণ সাধন করলেন অতপর আল্লাহ সুবাহ তালা তাকে তার তরবারি তরবারিসমূহের মধ্যে থেকে একটি তরবারি হিসেবে মনোনীত করেন মনোনীত করলেন যার দ্বারা আল্লাহ তালা ইসলামের ভূখণ্ড সমূহের মধ্যে রোম ও পারস্যকে অন্তর্ভুক্ত করেন কাজে হে যুবকেরা তাদের কথা তাদের কথা শোনো শোনো না যারা জিহাদের মহান জিহাদের মতো মহান ইবাদত থেকে নিজেদেরকে বিরত রাখছে এবং অন্যদেরকেও বিভ্রান্ত করছে আল্লাহ সুমান তারা তোমাদের যে যোগ্যতা দিয়েছেন তা কাজে লাগিয়ে জান্নাতের উঁচু মর্যাদা হাসিল করো কারণ তোমাদেরকে হতে হবে এই যুগের খালিদ বিন ওয়ালিদ তারেক বিন জিহাদ মোহাম্মদ বিন কাসিম সালাহউদ্দিন আইয়ুবি আল্লাহ তালা আমাদেরকে এই দিনে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই শুভ নিশ্চয়ই শুভ পরিণাম মুতাকিদের জন্য আল্লাহ তালা বলেন ولقد كتبنا في الزبور من بعد ذكر أن الأرض يرثها عبادي الصالحون জবুর কিতাবে উপদেশ দানের পর আমি লিখে দিয়েছি আমার সৎকর্ম হরায়ন বান্দাগণে অবশেষে পৃথিবীর অধিকারী হবে আজকে মুসলিম উম্মার কিছু ইংরেজি শিক্ষায় শিক্ষিত যুবককে বলতে শোনা যায় যে তোমরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের কথা বলছো অথচ তাদের কাছে রয়েছে ড্রোন হেলিকপ্টার সাবমেরিন ইত্যাদি কিন্তু তোমাদের এসব কিছুই নেই আমরা তাদের বলবো মুসলিমদের সাথে কাফেরদের যেসব যুদ্ধ হয়েছিল তার প্রত্যেকটাতে কাফেরদের তুলনায় মুসলিমদের সৈন্য সংখ্যা ও অস্ত্রশস্ত্র খুবই খুবই নগণ্য ছিল তা সত্ত্বেও মুসলিমেরা সেসব যুদ্ধে বিজয় লাভ করেছিল উপরন্ত হুনায়নের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা বেশিও থাকা সত্ত্বেও তারা প্রথম দিকে কিছুটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল তার কারণ ছিল তাদের সংখ্যাধিকের উপর গর্ব মুসলিমেরা আল্লাহর শক্তিতে যুদ্ধ করে তারা কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করে তারা জয় পরাজয় সর্ব অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকে তারা জানে বিজয়ের প্রকৃত প্রকৃত অর্থ কী তারা দুনিয়ার এই পার্থিব জীবনের জয় পরাজয়কে কিছু মনে করে না তারা জানে আল্লাহর ক্ষমতা সম্বন্ধে যে কারণে তারা দুনিয়ার কোনো ক্ষমতার সামনে মাথা নত করে না তারা আল্লাহর কথার উপরে এগিন এগিন করে আমেরিকাকে সেই দৃষ্টিতে দেখে যা আল্লাহ তালা তার কালামে বলে الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا আর যারা ইমানদার তারা তারা যুদ্ধ করে আল্লাহর রাহে আর যারা কাফের তারা যুদ্ধ করে শয়তানের শয়তানের রাহে শয়তানের পক্ষে যারা ইমানদার তারা যুদ্ধ করে আল্লাহ তালার পথে আর যারা যারা কাফের তারা যুদ্ধ করে শয়তানের পক্ষে আর তোমরা সত্যই দেখবে শয়তানের চক্রান্ত দুর্বল আসলে এইসব যুবকেরা আমেরিকার প্রচার মাধ্যমগুলোকে কালামুল্লাহ ও হাদিসের উপর গুরুত্ব দিয়ে থাকে তারা ফচ্ছাতের কাছে মানসিকভাবে পরাজয় বরণ করেছে সুতরাং এখন তাদের বাস্তব ময়দানে পরাজিত হওয়াটা অবশ্যম্ভাবী অথচ আল্লাহ তারা সাহাবিদের সম্বন্ধে বলছেন الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فاخشوهم فزادهم إيمانا إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ সরঞ্জাম এবং সরঞ্জাম তাদেরকে ভয় করো তখন তাদের বিশেষ আরও দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট কতই না চমৎকার আমাদের জন্য তিনি আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি কতই না উত্তম কর্ম সম্পাদন করেন আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি কতই না চমৎকার কামিয়াবি দানকারী আল্লাহ তালা বলেন ওলাকাদ ওলাকাদ নাসারকমুল্লাহ আদিল্লা ফাত্তাকুল্লাহ আল্লাহ তাশকুরুন বস্তুত আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল আল্লাহ তালা আরো বলেন আর যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত বিজয় হতে পারবে না আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমনকি আছে যে তোমাদের সাহায্য করতে পারে আর আল্লাহর উপরে মুসলমানগণের ভরসা করা আর আল্লাহর উপরে মুমিনগণের ভরসা করা উচিত কাম্মিং ফিয়া আল্লাহ তালা এর আল্লাহ তালা আরও বলেন কাম্মিং ফিয়াদিন গালাবাদ ফিয়াদান আদম কত ক্ষুদ্র ক্ষুদ্র দল আল্লাহর ইচ্ছে কত বিশাল বিশাল দলের উপরে বিজয় লাভ করেছিল এই তো অল্প কিছুদিন পূর্বেও যে আমেরিকা তাদেরকে সুপার পাওয়ার তথা হিসেবে দাবি করে দাবি করেছিল আল্লাহর ইচ্ছে অল্প কিছু সংখ্যক সহায় সম্বলহীন মুজাহিদের প্রচেষ্টায় আজ তারা ময়দান থেকে বাঁচছে এবং সন্দেহের জন্য ছুটোছুটি করছে আল্লাহ তালা স্বীয় যে আল্লাহ গালিম আলা আমরিহি আলা কিন্না আকসার নাসিলা আল্লাহ স্বীয় কর্মে অপ্রদিত কিন্তু অধিকাংশ মানুষের তা জানে না কোথায় গেল সেসব সুপার পাওয়ার যারা মানুষ হয়ে মানুষের প্রভু দাবি করছিল কোথায় তাদের সেসব ড্রোন কামান যাদের বলে তারা নিজেদের প্রভু দাবি করত আল্লাহ তালা বলেন فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرد المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا আল্লাহর রাহে যুদ্ধ করতে থাকুন আপনি নিজের সত্তাবিদকে অন্য কোনো বিষয়ে জিম্মাদার নন আর আপনি মুসলিমদের মুসলমানদেরকে উৎসাহিত করতে থাকুন শীঘ্রই আল্লাহ কাফেদের শক্তি খর্ব করবে করে দেবেন আর আল্লাহর শক্তি সামর্থ্যের দিকে আল্লাহ সত্য আল্লাহর শক্তি সামর্থ্যের দিক দিয়ে অত্যন্ত কঠোর এবং কঠিন শাস্তিদাতা এর মানে এই নয় যে আমরা কোনো রকম প্রস্তুতি ছাড়া রণাঙ্গনে বেরিয়ে পড়বো কেননা আল্লাহ তালা আমাদের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন ওয়াইদুল আহমাস্তাদ আদম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুয়াল্লাহি ওয়া আদুয়াকুম ওয়া وآخرون من وآخرون من دونكم لا يعلم لا يعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون আর তোমরা প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো নিজেদের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত গোড়া থেকে যেন প্রভাব পড়ে আল্লাহ আল্লাহ শত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর আর তাদেরকে ছাড়া অন্যান্যদের উপর এবং ও যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে চিনেন বস্তুত যা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহর রাহে তা তোমরা পরিপূর্ণভাবে ফিরে পাবে তোমাদের উপর কোনো জুলুম করা হবে না এ আল্লাহ তারা আমাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিতে বলেছেন তিনি এটা বলেননি যে আপিলেতে যেমন ড্রোন আছে হেলিকপ্টার আছে সাবমেরিন আছে এরকম ড্রোন হেলিকপ্টার সাবমেরিন না হওয়া পর্যন্ত আমরা যেহেতু যাব না আর এমনটি চিন্তা করার মানে হচ্ছে আমরা এমন অবস্থায় ময়দানে অবতীর্ণ হতে চাচ্ছি যখন আমরা শতভাগ নিশ্চিত হব আমরা সাদাত গ্রহণ করব না অথচ এই সাদাতের জন্য স্বয়ং রসুল সাল্লাহ ইসলাম এবং সাহবা ইসলাম এতটাই পাগল করা ছিলেন যে তারা এর জন্য দোয়া করতেন আজ কাফেরা আল্লাহর কিতাবকে পুড়িয়ে দিচ্ছে এ সাহস তারা কোথায় পেল তারা এই সাহস পেল কারণ আমরা কোরআনের উপর আমল করা ছেড়ে দিয়েছি ইংরেজদের কিতাবের উপর আমল করা শুরু করে দিয়েছি আর আমাদের রাসুল সাল্লাহ ইসলামকে অপমান করেছে কেন তারা এমনটি করতে পারলো এর কারণ আমরা আল্লাহ রাসুলের সুন্না তলবার ছেড়ে দিয়েছি আজকে যদি আমরা কোরআনের উপর আমল করে এই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতাম তাহলে তাদের কোরআন কোরআনের মতো সাহস কখনোই হতো না সুতরাং হে মুসলিম উম্মা আসো জিহাদের উপর উজ্জ্বল সম্মান ও মর্যাদার হতে যার বিনিময়ে আল্লাহ তালা তোমাদের দুনিয়াতে সম্মানের জীবন দান করবেন এবং আখরাতে বিস্তৃত জান্নাত দান করবেন হ্যাঁ আমাদের পালনকর্তা রব্বানা ফকফিলানা জুনুবানা রব্বানা রব্বানা ফকফিলানা জুনুবানা ওয়াসরিফ ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين হে আমাদের পালন কর্তা আমাদের পাপ মোচন করো যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে হে আমাদের পালন কর্তা আমাদের পাপ মোচন করে করে দাও হে আমাদের পালন কর্তা মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে আর আমাদিগকে দৃঢ় রাখো এবং কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো ওসল্লাহ তাল আলা খাই খালগিহি মোহাম্মদিন সাল্লাহ আলহিম